মানবতা সমাধান answer is sufficient. God himself paid the price. And Jesus said, I am. I'm a non-vegetarian. 21st century will belong to vegetarians. This cause of death in the world. Veg or non-veg, if I prove that an apple is better than a mango, that doesn't mean mango is prohibited. I have some problems with this. Man has become an animal. He's more like a lawyer than like a scientist. Quran is incomplete. There's a misconception. Neither a single verse which is against establishment. And I challenge Dr. William Campbell. It's a different situation. I will not tempt God. I apologize if I've hurt the feelings of any Christians. It was just a reply to Dr. William Campbell's book. brother has asked a very complicated question. The answer is very clear. Major minor religion, fraud is prohibited. Ask me a direct question, I'll be too willing to give you a reply. Is milk veg or non-veg? If this was not done, life on the earth would have ceased to exist. Then could you please prove it authentically? The word Trinity doesn't exist. सीधी सी बात है. Smoking is prohibited. That's final. I hope I have answered properly. It's illogical and unscientific. That does not mean Quran is wrong. It has really moved me. খাবারের এক ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের সাত ক্যালোরি ব্যয় করা হয় একটা পশুর চারণ ক্ষেত্রে একটা পশুর চারণ ক্ষেত্রে চাষ করলে পাঁচটা পরিবার চলতে পারবে যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম মিস্টার রাশমি ভাই জাভেরি যে কথাগুলো বললেন এত ক্যালোরি থাকে এত ক্যালোরি থাকে এত গ্রাম প্রোটিন থাকে এসব বইতেও আছে এগুলো এই তথ্যগুলো আপনারা কোথেকে পেয়েছেন একমাত্র আল্লাহ জানেন এগুলো সবই রিসার্চ আমি যেমনটা বললাম সেরকমই কিছু রিসার্চ উনি বললেন আমরা যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে আমিও কিছুটা মেনে নিলাম যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে আর সেজন্যই মুসলিমরা আমরা তৃণভোজী প্রাণীদের মাংস খাই যেমন ছাগল ভেড়া যারা খুব শান্ত আর শান্তিকামী আমরাও শান্ত আর শান্তিকামী এখন আসছেন মিস্টার রশ্মি ভাই জাভেরি ডক্টর জাকিরের কথার উত্তরে উনি এখন লেকচার দেবেন ladies and gentleman mister Rashmi bhai Javeri প্রথমেই আমি ডক্টর জাকির নায়েককে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার উপরেই সব ছেড়ে দিয়েছেন আমি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকতে চাই থাকতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আমি অনুরোধ করব কোঅর্ডিনেটরকে যে আমাকে কি এখন উত্তর দিতে হবে নাকি মতামত দেব অথবা অন্য কিছু বলবো আসলে আমরা তো এখানে এসেছি এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এই লেকচারের পরে মোট তিনটা পর্ব হ্যাঁ মিস্টার জাভেরি আপনি শুরু করেন আচ্ছা আমাদেরকে এখানে কোঅর্ডিনেটরের কথা অবশ্যই মেনে চলতে হবে তাই আমি এখানে জাকির এই নিয়মেই না সমস্যা নেই আমিও মেনে চলব প্রথমে আমি যে কথা বলবো এখানে প্রশ্নটা এই না যে কে যুক্তি দিয়ে বলছে কে বলছে না আর কে কোনটা খাবে সেটাও আসলে তার নিজস্ব পছন্দের ব্যাপার আমি এ কথা আগেও আপনাদের বলেছিলাম সব কিছুই আপেক্ষিক আপনাদেরকে এই ব্যাপারটা সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে এখন এখন আমি একটা কথার ব্যাপারে প্রতিবাদ জানাব ডক্টর জাকিরের বলা কথার প্রতিবাদে যে কোনো ধর্মই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেনি আমি একজন বিশেষজ্ঞ তাই বলতে পারবো কথাটা ঠিক না আমি এম এ পড়েছি জৈন ধর্মের উপরে জৈন ধর্ম ননভেজ খাবার নিষিদ্ধ করেছে প্রভু মহাবীর আর আমাদের চব্বিশ জন তীর্থঙ্কর তারা সবাই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেছেন আমি মহাবীরের বেশ কিছু কথা আপনাদের বলেছি এছাড়াও আমি আপনাদের বলেছি ডক্টর অনিশের কথা তিনি নিজেই এ কথা বলেছেন যে ননভেজ খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট সেজন্যই ডক্টর অনিশ বলেছেন সুস্বাস্থ্য নিয়ে শান্তির সাথে বাঁচতে চাইলে আমাদের সবাইকে শাকসবজি জাতীয় খাবারই খেতে হবে এখন আপনি বললেন যে গাছপালারও জীবন থাকে এটা শুধুমাত্র স্যার জগদীশচন্দ্র বসু বলেননি প্রভু মহাবীর তিনি তিনি এই কথা আড়াই হাজার বছর আগে বলেছেন শুধু গাছই নয় বাতাস পানি আগুন ভূতকের বিভিন্ন উপাদান সব কিছুরই জীবন আছে তিনি কখনো এই কথা বলেননি যে তোমরা টিকে থাকার জন্য প্রকৃতির এইসব জীবদের হত্যা করো তবে তিনি বাস্তববাদীও ছিলেন তাই তিনি বলেছেন যে যারা পৃথিবীর মোহ ত্যাগ করে জৈনমুনি হতে পারবে না এই জৈন মুনিরা তারা এমনকি কোনো গাছকেও হত্যা করে না প্রাণী তো অনেক দূরের কথা তারা এভাবে খায় না তারা তাদের খাবার রান্না করে তারপর খায় এখানে আপনারা বলতে পারেন যে আমরা তাদের জন্য গাছপালা মেরে ফেলি সেটা আলাদা কথা তবে প্রভু মহাবীরের কথাগুলো খুবই পরিষ্কার যে আমরা মানুষরা জীবজগতের কারোরই কোনো ক্ষতি করব না হোক সেটা সচল অথবা অচল এটা একেবারে স্পষ্ট বলা আছে আর আমরা সবাই এই কথাটা মেনে চলব যদি বিকল্প কোনো উপায় থাকে আমরা তাহলে তখন সেই পথে যাব না যেটা আমাদের বাধ্য করে অন্যান্য পশুদের হত্যা করে তাদের মাংস খেতে আর একটা কথা বলি আপনি বললেন গাছের কথা আমি আমার লেকচারে শাকসবজির কথা বলেছিলাম আপনি বললেন যে একটা গিরগিটির নতুন করে লেজ গজায় এটা একটা ব্যতিক্রম গাছের ক্ষেত্রে ফল ছিঁড়ে নেন আবার ফল হবে একটা ডাল কেটে ফেলেন সেখানে আবার ডাল গজাবে এরকম যুক্তি দেখালে সেটা চলতেই থাকবে তাই আমাদের বিতর্কটা এভাবে না দেখলেই ভালো আর মেডিকেল সায়েন্সও বলছে আর আপনিও বললেন ডক্টর জাকির বেশ কিছু মেডিকেল পয়েন্ট বলেছেন আমিও বলেছি এখন এটা উপস্থিত দর্শক শ্রোতায় বিচার করে বলবেন আমি যেসব বৈজ্ঞানিক কথা বলেছি সেগুলো ঠিক নাকি ওনারটা ঠিক এটা আপনারাই ঠিক করবেন আর উনি এ কথাটা বলতে ভুলে গেছেন কিছু মনে করবেন না আমি এভাবে বলছি কারণ আপনার সাথে বিতর্ক করছি মানসিক অবস্থা বলেননি আমরা যখন পশুর মাংস খাই তখন সেই পশুর প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে চলে আসে আপনি যদি এ ব্যাপারে কিছু বলতে চান তাহলে আমাদের বলতে পারেন এখন অনেক ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন আমি রান্নার কথা বলছি বেশিরভাগ ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন যেসব শাকসবজি অথবা সেরিয়াল আমরা কাঁচা খেতে পারি না সেগুলো রান্না করে খাবো ব্যাপারটা আসলে এরকম আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসে আমরা যখনই কোনো কনফারেন্স করি সেখানে বেশিরভাগ খাবারই থাকে কাঁচা এগুলো বেশি স্বাস্থ্যকর আমাদের সবার জন্য বইগুলো সম্পর্কে বলি বইগুলো আমি আপনাকে দেইনি ডক্টর নায়েককে এই বইগুলো আসলে দিয়েছেন মিস্টার সালেচা ঠিক আছে ব্যাপারটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না এখন আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা সত্যটাকে বদলাতে পারবেন না হাততালিতেই সব বদলে যায় না আপনারা যদি আমার কথা পছন্দ করেন তাহলে হাততালি দিতে পারেন অপর বক্তার কথা যদি পছন্দ করেন সেখানেও হাততালি দিতে পারেন তবে আমি বিশ্বাস করি যে কিছু কথা আপনার ভালো লাগলো আর জোরে হাততালি দিলেন তাতে সত্যটা বদলে যাবে না আর আমি এখানে একটা বইয়ের কথা বলবো বইটা লিখেছেন ডক্টর দীপক চোপড়া তিনি আরও অনেক বই লিখেছেন তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন মানুষের চিকিৎসা করেন ডক্টর ডিন অর্নিশের মতোই তিনিও অনেক গবেষণা করেছেন তারপর তিনি এমন একটা সিদ্ধান্তে এসেছেন আমরা যা খাই সেগুলো আমাদের উপর অনেক প্রভাব ফেলে মানসিকতার উপরে শারীরিক অবস্থার উপরে আমাদের খাদ্য আমাদের প্রভাবিত করে আর আমাদের বেশিরভাগ শারীরিক আর মানসিক অসুস্থতার পেছনে কারণ হলো এইসব মাংস জাতীয় খাবার সেই জন্যই এই খাদ্য নিষিদ্ধ এটা বলা অযৌক্তিক হবে যে পশু পাখিদের মেরে আপনারা ভেজিটেরিয়ানদের সাহায্য করছেন পশু পাখির সংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে না প্রকৃতি সব কিছুর ভারসাম্য ঠিক রাখবে কারণ আপনারা মাংস খাওয়ার জন্য পশু পাখি পালছেন সেজন্যই তাদের সংখ্যা বেশি আর সেই জন্যই এটা হচ্ছে এমনটা না করলে জঙ্গলগুলো দেখেন সব জায়গাতে প্রকৃতি নিয়ম চালু আছে প্রকৃতি ভারসাম্য ঠিক করে রাখবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না এবারে ইতিহাসের ব্যাপারে বলি মিস্টার ত্রিবেদী শুরুতে বলেছিলেন ডক্টর জাকিরও বলেছেন আমি আপনাদের জৈন ধর্মের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে কথা পরিষ্কারভাবে বলা আছে যে আগেকার দিনে প্রাগৈতিহাসিক সময়ে তখন যেসব মানুষ এই পৃথিবীতে ছিল তারা গাছের নিচে থাকত আর গাছ থেকেই তাদের সব চাহিদা পূরণ করত বন্ধুরা আমার হাতে আরও সময় আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই আমি তার বদলে এখন দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাই ব্যাখ্যা করতে চাই ধন্যবাদ ধন্যবাদ মিস্টার জাভেরি যদিও হাতে আরও পাঁচ মিনিট সময় ছিল উনি আগেই কথা শেষ করেছেন এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক মিস্টার জাভেরির কথার উত্তরে লেকচার দিতে ডক্টর জাকির নায়েক দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যার টাকা পয়সা ও ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলহ্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো একান্ন আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাহাবি আজমাইন আম্মাবাদ আজবিল্লাহমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল জাল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস্টাহলি সাদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলিল উদ্দাতামিল লিসানি ইয়াবকাহু কাউলি আজকের সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় গুরুজনেরা আমার প্রিয় ভাই বোনেরা আমি আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক প্রথমেই বলি আমি এখানে কিছুই ভুলে যাইনি আপনারাও দেখেছেন আমি নির্ধারিত সময়ের চাইতে আধা মিনিট বেশি বলেছি এখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না আমি আরও পাঁচ ঘন্টা বলতে পারবো যদি আপনি থাকতে পারেন আপনি তো এই সময়ের ব্যাপারটা ঠিক করেছেন যে আমরা ৩০ মিনিট করে বলবো আমি পঞ্চাশ মিনিটের কথা বলেছিলাম আমি এখানে দু ঘন্টা কথা বলতে পারবো সারাদিন বলতে পারবো আমি এটা পারি কারণ আমি একজন ম্যারাথন স্পিকার আলহামদুলিল্লাহ আমি নন ভেজিটেরিয়ান মিস্টার জাভেরির মতে আমি নাকি বলেছি কোনো ধর্মই ননভেজকে নিষিদ্ধ করেনি আমি কোনো ধর্মের কথাটা বলিনি বলেছি কোনো প্রধান ধর্মই এটা রেকর্ড করা আছে প্রধান ধর্মের কথা বলেছি জৈন ধর্ম কোনো প্রধান ধর্ম না আপনারা আমাকে যে বই দিয়েছেন সেখানে লেখা আছে ইন্ডিয়ায় জৈনরা জনসংখ্যার point four percent point four one percent এরকম এটাকে প্রধান ধর্ম বলা যায় শুধু ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখেন পৃথিবীর কথা বাদ দিলাম সামান্য আমি সব কথা স্পষ্ট করে বলেছি জৈন ধর্ম নিয়েও আমি কথা বলতে পারি কিন্তু কোঅর্ডিনেটর আমাকে অনুমতি দেবেন না আমি শুধু টপিকটার উপরে বলবো জৈন ধর্ম নিয়েও কথা বলতে পারি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র এক্সকিউজ মি ভাই লেকচারের মধ্যে কথা বলবেন না ভাই বলছেন আমি নাকি এমনটা বলিনি আপনারা ভিডিও ক্যাসেটটা চালিয়ে দেখতে পারেন পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে ভিডিও ক্যাসেটটাতে দেখবেন প্রশ্নোত্তরের সময় বলবেন প্লিজ বিরক্ত হবেন না ভেজ খাবার তো আপনাকে সংযমী বানাবে মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন আমি নাকি পশুর প্রবৃত্তি নিয়ে কোনো কথা বলিনি আমি ব্যাপারে বলেছি আপনি বোধহয় খেয়াল করেননি বলেছি আমরা ছাগল ভেড়ার মতো শান্ত প্রাণী খাই সেজন্য আমরা শান্তিপ্রিয় তাই আমি আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমেই বলি সবার উপর শান্তি বর্ষিত হোক এরপরে উনি বললেন আমি ডক্টর ডিন অর্নিশের কথা বলিনি আপনাকে চ্যালেঞ্জ করছি এই ডক্টর অর্নিশ ইনার লেখা এই বই কি কোনো মেডিকেল কলেজে পড়ানো হয় পাঠ্য বই হিসেবে বাজারে বইয়ের মতো না এ ব্যাপারে আগে বলেছি ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন এমনকি বিজ্ঞানী আর প্রফেশনাল ডাক্তার তারাও নিরপেক্ষ নয় তাদের মধ্যে অনেকেই এক পেশে কথা বলে নিরপেক্ষ নয় এটা কোনো মেডিকেল বই না এটা একটা ডায়েট বই আমি খুব স্পষ্ট করেই বলছি অস্পষ্ট কিছু বলছি না এই ডিন অর্নিস বা যাই হোক হতে পারে খুব বিখ্যাত তবে আমি জানি না এই প্রথম তার নাম শুনলাম আমি তাকে চিনি না তারপরও মিস্টার জাভেরিকে বলবো চেক করে দেখেন বইটা মেডিকেলের পাঠ্য বই কিনা শুধু মেডিকেল বই নাকি মেডিকেল পাঠ্য বই সেটা দেখেন আগে এটা চেক করে দেখেন আরও বললেন গবাদি পশু নিয়ে আমাদের ভাবতে হবে না প্রকৃতি সব ব্যবস্থা করবে আপনারাই আসলে বেশি ভাবছেন আমরা এতটা ভাবি না প্রকৃতি তাদের এভাবে বানিয়েছে যখনই একটাকে মারবেন আরেকটা জন্ম নেবে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা তিনি বানিয়েছেন যদি বাঘ সিংহ মেরে ফেলেন তারা বিলুপ্ত হয়ে যাবে সেজন্য তাদের মাংস খাওয়া যাবে না গবাদি পশু আমরা খেতে পারি আল্লাহ তাদের এভাবে বানিয়েছেন যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি এদের সংখ্যা বেড়ে যাবে তারপর গাছপালা কেটে ফেলা প্রসঙ্গে উনি যেটা বললেন সেটা হলো একটা ডাল কেটে ফেললেও মা তখনও বেঁচে থাকে একইভাবে গরুর বাচ্চা ছাগলের বাচ্চা আমরা কি তাদের খেতে পারি হ্যাঁ মা তখনও বেঁচে থাকে গরুটা তখনও বেঁচে থাকে তারপর বাচ্চাটা বড় হয়ে মা হলে সেই পশুটাকে মেরে ফেলা যায় তাহলে উনার যুক্তিটা যদি মেনে নেই গাছের মতো করে পশুদের মধ্যে অনেকেই বেঁচে যাচ্ছে গাছেরটাই তো বেশি যদি ওনার যুক্তিটা মানি আমি আগে বলেছিলাম যে প্রতিরোধ করা সেটা প্রতিকারের চাইতে অনেক ভালো আমিও ডক্টর অর্নিশের সাথে একমত যখন তিনি বলছেন যে কিছু রোগের পথ্য হিসেবে ভেজ খাবার ভালো আমিও সে কথা একমত আমি না বললাম কখন কোনটা স্বাস্থ্যকর সে কথা হচ্ছে না এখানে বলছেন এই খাবারটা হচ্ছে মানুষের জন্য নিষিদ্ধ চ্যালেঞ্জ করছি মেডিকেল পাঠ্য বইয়ে দেখেন আমি একজন ডাক্তার এই বইগুলো যে দিয়ে থাকুক রুসবি ফাউন্ডেশন বা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস এই বইগুলো এমন কিছু কথা প্রচার করছে যেগুলো সঠিক না দুর্বলভাবে প্রমাণিত বা অপ্রমাণিত ইসলামের প্রতিরোধের একটা ব্যবস্থা আছে যেটা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেব ইসলাম ধর্মে যেভাবে প্রতিরোধ করা হয় যখন আমরা পশুদের নিয়ে মেরে ফেলি তখন আমরা জবেহ করি পশুর গলা কেটে ফেলি সেই সাথে শিরা আর ধমনীয় কেটে ফেলি তবে মেরুদণ্ডের কোনো ক্ষতি করি না তা না হলে হৃৎপিণ্ডের নার্ভটা ক্ষতিগ্রস্ত হবে পশুটা হার্ট অ্যাটাক করবে যখন মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় না আর শিরা ধমনী সহ পশুটার গলা কেটে ফেলা হয় হৃৎপিণ্ড তখন পাম্প করে বেশিরভাগ রক্ত শরীর থেকে তখন বেরিয়ে যায় শরীরের রক্ত অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া বহন করে যদি এই পদ্ধতিতে পশু হত্যা করেন আপনি যে রোগগুলোর কথা বললেন তা বেশিরভাগই প্রতিরোধ করা যায় এ রোগগুলো হবে না ইসলামিক নিয়মে জবাই করলে মাংস অনেকক্ষণ বিশুদ্ধ অবস্থায় থাকে লোকে বলে ও এটা খুবই নিষ্ঠুর আপনারা নিষ্ঠুরভাবে মেরে ফেলছেন কষ্ট পেয়ে মারা যাচ্ছে যখন ইসলামিক নিয়মে জবাই করি তখন আমরা গলার শিরা ধমনি কেটে ফেলি যে নার্ভটার কারণে পশু ব্যথা টের পাই সেটাও আমরা তখন কেটে ফেলি তাই সেই পশু কোনো ব্যথা টের পায় না সে তখন পা ছোড়াছড়ি করে কেন জানেন সব রক্ত বের হয়ে যাচ্ছে বলে পশুটা কোনো ব্যথা পায় না সে পা ছোড়াছড়ি করছে কারণ তার শরীরের সেই অংশে রক্ত কমে যাচ্ছে পশুটা কষ্ট পেয়ে মারা যায় না মরার সময় কোনো ব্যথায় সে টের পায় না ব্যথা পায় না একদমই না রক্তের মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো প্রতিরোধ করি এছাড়াও পৃথিবীতে এমন অনেক দেশ আছে অনেকে বিভিন্ন পশুপালন করে তারা পশুদের হরমোন দেয় এমন একটা রোগের কথা মিস্টার জাভেরিও বললেন রোগটার নাম হলো বিএস ডায়াস্টিস গবাদি পশুদের কিছু হরমোন দেওয়া হয় যাতে করে পশুগুলো মোটা হয় তখন বেশি দামে বেচতে পারেন মাংসের জন্য এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম কার্সিনোজেনিক হরমোন যদি পশুদের শরীরে দেন তখন ইসলামিক নিয়মে জবাই করলে তারপরও সেটা হারাম এটা জবাই হলেও হালাল নয় এটা জবাই কিন্তু হারাম যদি পশু শরীরে হরমোন ঢোকানো হয় আপনারা তার মাংস খেতে পারবেন না সেই পশুর মাংস হারাম যাদের ননভেজ খাওয়ানো হয় কারণ নবীজি বলেছেন যে পশুকে ননভেজ খাওয়ানো হয় সেটা তোমাদের জন্য নিষিদ্ধ পরে যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন আর মাংসটা ভালোভাবে রান্না করেন বেশিরভাগ রোগী মিস্টার জাভেরি যেগুলো বললেন সবগুলো না বেশিরভাগ রোগী প্রতিরোধ করা যায় আর ননভেজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক যেটা অনেক মানুষই খেয়ে থাকে সেটা শুকর শুকরের মাংস খেলে সত্তরটারও বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে সত্তরটারও বেশি অসুখ হতে পারে আর এই রোগের একটা হচ্ছে স্ক্যামিক হার্ট ডিজিজ মিস্টার জাভেরিও বলেছেন কারণ শুকরের শরীরে মাংসের তুলনায় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে এই চর্বি গিয়ে জমা হয় শুকরের চামড়ার নিচে এতে করে বিভিন্ন রোগ হয় যেমন হাইপারটেনশন আর এ কারণেই পবিত্র কোরআনে চারটি জায়গায় বলা হয়েছে সুরা বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে সুরা মাইদা তিন নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে হুরমত আলাইকুমুল মাইতুতু ওয়াদ্দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি তোমাদের জন্য হারাম খাদ্য হলো মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয় এগুলো হারাম সেজন্য আমরা এগুলো খাই না এভাবে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করি পবিত্রকরণে সুরা তাহার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো তবে এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না বেশিরভাগ রোগী মিস্টার রাশমি ভাই জাভেরি যেগুলো বললেন তার কারণ অতিরিক্ত খাওয়া যদি অতিরিক্ত পরিমাণে ভেজ খাবারও খান অনেক রোগী হতে পারে আমি কথা বলবো না যে ভেজ খাবার খাবেন না আমি একজন ডাক্তার আমি কোনো আইডিওলজিক্যাল বা উগ্রপন্থী ভেজিটেরিয়ান নই যদি অতিরিক্ত খাওয়া বন্ধ করেন বেশিরভাগ রোগী প্রতিরোধ সম্ভব ইসলামিক নিয়ম মেনে চলেন ইসলামের নিয়মে জবাই করেন আর রক্ত বের করে দেন কোনো হরমোন না দেন মাংস ভালোভাবে রান্না করেন স্বাস্থ্যকর উপায়ে শুকরের মাংস বাদ দেন অতিরিক্ত না খান বেশিরভাগ রোগী প্রতিরোধ করতে পারবেন বেশিরভাগ উত্তরই এটাতে হয়ে যায় তারপরও কিছু বাকি থাকে সময় পেলে বা কেউ প্রশ্ন করলে তখন হয়তো সেটা বলবো ওনারা এখানে শুধু বলছেন ভেজ খাবার স্বাস্থ্যকর ওনারা এখানে বলছেন শুধু রিসার্চের কথা আমি যেটা বলবো সেটা প্রমাণিত ডক্টর উইলিয়ামের কথা অনুযায়ী ইনিও খুব বিখ্যাত লোক ডক্টর উইলিয়াম তিনি বলেছেন যে ভেজ খাবার খেলে একজন মানুষের আয়ু বেড়ে যায় ছয় বছরেরও বেশি যদি ননভেজ না খেয়ে আপনি ভেজ খাবারও খান তাহলে ছয় বছর বেশি বাঁচবেন এটাও একটা অনুমান হাইপোথিসিস এবার আমি বলি কিছু লোকজনের উপরে তথ্য জোগাড় করা হয়েছিল যারা একশো বছরের বেশি বেঁচেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই তথ্যগুলো দিয়ে একজন লেখক ও সেগের বার একটা বই লিখেছিলেন living to be hundred one thousand two hundred people who did and how the did it সব কিছু বলা হয়েছে সেখানে খাবারের কথাও লেখা আছে বলতে পারবেন এই বারোশো জন মানুষের মধ্যে কতজন ভেজিটেরিয়ান কতজন বলেন এক হাজার মাত্র চারজন চারজন এই সার্ভেটা এই জন্য হয়নি যে কোন খাবারটা ভালো অন্য কারণে করা হয়েছিল তবে খাবারের কথা বলা হয়েছিল সেখানে এটা ফ্যাক্ট রিসার্চ না এটা ফ্যাক্ট এই বারোশো মানুষের মধ্যে ২০ বছরের মধ্যে যারা একশো বছর পার করেছে তাদের চারজন ভেজিটেরিয়ান অ্যালকোহল তো চেনেন একমাত্র অ্যালকোহলই এটা কি ভেজ না ননভেজ অ্যালকোহল কি ভেজ না ননভেজ ভেজ বিভিন্ন ফলের রস শুধুমাত্র অ্যালকোহলের কারণে যে রোগগুলো হয় সেটার সংখ্যা যাবতীয় ননভেজ সম্পর্কিত রোগের চাইতে বেশি একটা ভেজিটেবল খাবার শুধুমাত্র অ্যালকোহলের জন্য আমি বলবো না যে ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত এখন বিজ্ঞানীরা বলেন মিস্টার জাভেরিও মানবেন এই বইগুলোতে আছে পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল এক নম্বর আমি সব ভেজ খাবার নিষিদ্ধ করব না আমি কি করব পবিত্রকরণ বলছে সুরা মাইদার নব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইয়া ইয়াল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনযাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাকুম তাফলিহুন অর্থাৎ হে মুমিনগণ নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজা মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণায়ক স্বর এগুলো সব শয়তানের কাজ এগুলো বর্জন করা যাতে সফল কাম হতে পারো অ্যালকোহল পান হচ্ছে শয়তানের কাজ এটাকে বাদ দাও আমি শুধু অ্যালকোহল বাদ দেবো অন্যান্য ভেজ বাদ দেবো না আর ধূমপান পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে দুই নম্বরে ভেজ না ননভেজ ভেজ মদের কারণে যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন মদকে ডিফারমেন্ট করে ফেলতে পারেন তখন সেটা আর মদ থাকবে না ধূমপানের জন্য হওয়া যে রোগগুলো কিভাবে ঠেকাবেন তামাক খাবেন না এখানে শুধু প্রতিরোধ করতে পারেন যখন প্রতিকার করতে পারবেন না তখনই প্রতিরোধের কথা ভাববেন তাহলে অ্যালকোহল নিষিদ্ধ চারশোরও বেশি ইসলামিক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন ধূমপান করা নিষিদ্ধ কারণ প্রতিকার করা যায় না কেসরি ডাল জানেন কেসরি ডাল ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ করেছে এটা খেলে হয় স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া ইন্ডিয়ার উত্তর পশ্চিমে মানুষের প্রধান খাদ্য নিষিদ্ধ কেন এটা খেলে মানুষ মারা যেতে পারে স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া অ্যালকোহল অনেক দেশে এটা নিষিদ্ধ যেমন সৌদি আরব ইন্ডিয়ার অনেক প্রদেশেও অ্যালকোহল নিষিদ্ধ সিঙ্গাপুরে ধূমপান নিষিদ্ধ জনসমুখে সরকারি অফিসে যাত্রীবাহী যানবাহনে কেসরি ডাল ইন্ডিয়াতে নিষিদ্ধ যখন প্রতিকার করা যায় না শুধু তখনই প্রতিরোধ করবেন আমি এমন একটাও সরকারের কথা জানি না যেটা সবগুলো ননভেজ খাবার নিষিদ্ধ করেছে একটাও না হ্যাঁ কিছু ননভেজ নিষিদ্ধ যেমন শুকর সৌদি আরবে নিষিদ্ধ এটার প্রতিকার করা যায় না নিষিদ্ধ করেন যখনই প্রতিকার থাকবে না তখনই প্রতিরোধ করবেন বিতর্কের বিষয় এটা না যে কোনটা ভালো কোনটা স্বাস্থ্যকর ভেজ নাকি ননভেজ আজকের বিষয়টা হচ্ছে ননভেজ খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমি এখানে বিশটারও বেশি পয়েন্ট বলেছিলাম তাই কথা বলতে পারি যে মিস্টার রাশ্মি ভাই জাভেরি এগুলো উত্তর না দিয়ে পাঁচ মিনিট আগেই শেষ করেছেন এগুলোর কোনো উত্তর দেননি যদি আরও এক ঘন্টা সময় দেন আমি কথা বলে যাব ওয়াইল্ড বেরি এগুলো বিষাক্ত স্ট্রিক নিন এটাও ভেজিটেবল খুবই বিষাক্ত ধুতুরা বিষাক্ত সমাধানটা কি এগুলো খাবেন না এবারে ধরেন পানি পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায় কলেরা প্যারাটাইফয়েড টাইফয়েড এছাড়াও হয় amoebiasis giardiasis roundworm pinworm world hepatitis এরকম আরও অনেক রোগ শুধু পানি থেকেই এখন কি করবেন পানিকে নিষিদ্ধ করবেন প্রতিরোধ করবেন পানি বিশুদ্ধ করে নেবেন রোগটাকে প্রতিরোধ করবেন এরপর দুধ দুধ থেকে অনেক রোগ হয় shigella cholera paratyphoid typhoid tuberculosis salmonellosis brucellosis এরকম আরো অনেক রোগ কি করবেন দুধ নিষিদ্ধ করবেন কি করবেন পাস্তরিত করে নেবেন নিষিদ্ধ করবেন না দুধ খাওয়া বাদ দেবেন না এটা অবজ্ঞানিক এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয় এটা নিয়ে এখন বলছি না তাই যদি রোগ প্রতিরোধ করতে না পারেন খাবারটা নিষিদ্ধ করে দেবেন আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি মিস্টার জাভেরি সেগুলোর উত্তর দেননি পৃথিবীর কোনো সরকারি সব ননভেজ নিষিদ্ধ করেননি এই পৃথিবীর কোনো প্রধান ধর্ম সব ননভেজকে নিষিদ্ধ করেনি সেজন্য আমি বলবো ননভেজ খাবার অনুমোদিত নিষিদ্ধ না যদি কোনো ভেজিটেরিয়ান আমার কথায় আহত হন আমার লেকচার শুনে আহত হন তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি লেকচার শেষ করার আগে পবিত্রকরণের একটি উদ্ধৃতি দিচ্ছি সুরা ইসরার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওকুল জাল হক ওয়াজাকেল বাতিল বাতিল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 বোঝাচ্ছি মহাবীর নিজে কখনো কোনো গাছ কাটেননি আর ভেজ খাবারও খাননি তিনি সবসময় গাছের নিচে বসে থাকতেন আর তিনি গাছের ফল খেতেন যে ফল গাছ থেকে নিচে পড়ত তিনি গাছ থেকে ফল ছিঁড়ে কখনো খাননি তাই এটা আমাকে বুঝিয়ে বলেন কারণ আপনি এখানে যুক্তি দেখালেন যে ননভেজ আমাদের জন্য নিষিদ্ধ আর এখানে দয়া করে জৈন দৃষ্টিভঙ্গিটাও বলবেন কারণ আপনার কথাগুলো মহাবীর কি বলেছেন মহাবীর কি বলেছেন আচ্ছা বলেন আমি উত্তর দিচ্ছি আমি এ কথা আগেও বলেছি যে প্রভু মহাবীর বলেছেন এমনকি গাছপালারও জীবন আছে তিনি বলেছেন এ কথা জৈন ধর্মগ্রন্থেও বলা হয়েছে যে ভেজ খাবার খাওয়া জৈন মুনিদের জন্য নিষিদ্ধ তবে যেহেতু প্রতিকূলতা আছে প্রত্যেকেই জৈনমুনি হতে পারে না আর সেজন্যই মহাবীর বলেছেন অন্ততপক্ষে পশু পাখিদের অকারণে হত্যা করা এটা বাদ দিতে হবে তিনি কখনোই বলেননি যে শাকসবজি জাতীয় খাবার জৈনমুনিরা এগুলো খেতে পারে হ্যাঁ বোন ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন আসসালামু আলাইকুম ভাই জাকির আমার নাম হুমায়রা আমার প্রশ্নটা হলো এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে এখানে কোরআনের উদ্ধৃতি আছে সুরাহাজ যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় আমাদের তাকোয়া এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না এগুলো নিষিদ্ধ এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে এতক্ষণ এ ব্যাপারে বলিনি কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুসব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা এভাবেই এই বিতর্কের শুরু তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে আমি আপনাদের রেফারেন্সটাও বলছি লিফলেটের রেফারেন্সটা ভুল তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না এখানে সুরা হাজের উদ্ধৃতি আছে সাতত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া আমি এখানে একমত পুরোপুরি বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয় বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না মাংস আল্লাহর কাছে যায় না তোমাদের মনের অভিপ্রায় তোমাদের ন্যায়নিষ্ঠতা তোমাদের ধার্মিকতা আল্লাহর কাছে সেটাই যায় সেটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় সেজন্য আমরা যখন কোরবানি দেই ঈদুল আজহায় কমপক্ষে সেই মাংসের এক তৃতীয়াংশ আবশ্যিকভাবে দরিদ্রদের মাঝে বিলি করতে হবে এক তৃতীয়াংশ বন্ধু আর আত্মীয়দের দেওয়া যাবে সর্বোচ্চ এক তৃতীয়াংশ রাখতে পারেন নিজেদের জন্য আল্লাহর জন্য মাংস রাখা দরকার নেই কারণ পবিত্রকরণে সুরাহ নামের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আহার দান করেন তার আহারের প্রয়োজন হয় না আল্লাহ সুবান তালা সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়া দরকার হয় না আয়াতটা স্পষ্ট বলছে জবাই করার সময় আল্লাহ আমাদের অভিপ্রায়টা দেখেন সেই পশুর রক্ত বা মাংস তার প্রয়োজন হয় না এখানে আরও উদ্ধৃতি আছে সবগুলোর উত্তর দিতে গেলে ঘন্টাখানিক লাগবে এখানে কোরআনে দুটো উদ্ধৃতি আছে আমি শুধু সেগুলোই বলছি পবিত্র কোরআনে সুরা বাকার দুশো পাঁচ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না তাদের ব্যাখ্যা এখানে আরবি শব্দটা নাসাল যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু আসলে এটার অর্থ বংশধর তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন প্রসঙ্গটা যদি পড়েন যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না ধ্বংস করে অশান্তি সৃষ্টির জন্য আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না যদি কোনো পশুকে মেরে ফেলেন এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য আল্লাহ তা পছন্দ করেন না যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে তাহলে তো শস্যের কথাও আছে যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে এখানে তো শস্যও আছে এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না এখানে তো শস্যের কথাও আছে যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে তাহলে তো ভেজও নিষিদ্ধ এমন না ননভেজ খাবার নিষিদ্ধ না ভেজ খাবারও নিষিদ্ধ না যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে এছাড়াও আল্লাহ বলেছেন সুরা বাকার একশো আটষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো আর জীবজন্তুর উপরে হ্যাঁ অনেক হাদিসই আছে আপনারা দেখবেন সহি বুখারি তিন নম্বর খণ্ডের পাঁচশো একান্ন নম্বর হাদিসে সহি বুখারি আট নম্বর খণ্ডের আটত্রিশ নম্বর হাদিসে একজন লোকের কথা বলা হয়েছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল নবীজি বলেছিলেন সে পুরস্কার পাবে লোকে বলেছিল তৃষ্ণার্ত কুকুরকে পানি দিলেও কি পুরস্কার পাওয়া যায় তখন নবীজি বলেছিলেন হ্যাঁ পশু পাখির প্রতি যদি দয়া দেখাও তোমরা তাহলেও পুরস্কার পাবে চিন্তা করেন সেই অন্ধকারের যুগে ইয়ামুল জাহেলিয়া চোদ্দশো বছর আগে যখন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হতো তখন আমাদের নবীজি পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছেন নবীজি বলেছেন পশুর পিঠে বেশি বোঝা দিও না এখন দেখেন ইন্ডিয়ায় দুটো গাড়ি টানার ষাঁড় আইন অনুযায়ী পাঁচশো কেজির বেশি বহন করবে না কিন্তু বহন করে এক টনেরও বেশি নবীজি বলেছেন বেশি বোঝা দিও না তাদের অত্যাচার করো না তাদের আঘাত করো না বেঁধে রেখে সহি মুসলিমে আছে তিন নম্বর খণ্ডের চার হাজার আটশো বারো নম্বর হাদিসে এছাড়াও সহি বুখারিতে আছে পশুদের বেঁধে রেখে আঘাত করো না সহি মুসলিমে উল্লেখ আছে তিন নম্বর খণ্ডের চার হাজার আটশো দশ নম্বর হাদিসে যে যখন কোনো পশুকে জবাই করবে দেখে নাও ছুরিটা যেন ধারালো থাকে যাতে সেই পশু কোনো ব্যথা না পায় একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না পশুটাকে দুইবার জবাই করো না মিস্টার জাবরি বললেন অ্যাড্রেলালিন বের হয় সেটা থাকে রক্তে আর রক্ত বের হয়ে যায় নবীজি পশু পাখির কথা বলেছেন তাদেরও কিছু অধিকার আছে তবে খাবারের জন্য সেটা যদি হালাল প্রাণী হয় আমরা খেতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বলুন এই বইটাতে আছে হান্ড্রেড ফ্যাক্টস অ্যাবাউট এক্স এখানে আট ও নয় নম্বর পৃষ্ঠার তেরো নম্বর পয়েন্ট ইথিওপিয়ানরা বিশ্বাস করে যে কোনো গর্ভবতী মহিলা ডিম খেলে তাহলে যে সন্তান জন্মাবে সে টাক হবে আর সে বংশবিস্তারে অক্ষম হবে এরপরে আঠারো নম্বর পয়েন্টে বলা হয়েছে কিছু আফ্রিকান বিশ্বাস করে যদি কোনো বাচ্চাকে ডিম দেয়া হয় দাঁত ওঠার আগে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে এগুলো কি বৈজ্ঞানিক তথ্য নাকি কুসংস্কার যদি বলেন যে এগুলো বৈজ্ঞানিক তথ্য তাহলে সেগুলো কি প্রমাণ করতে পারবেন আর যদি বলেন এগুলো কুসংস্কার তাহলে আপনারা কেন মিথ্যা কথা প্রচার করছেন এমন বই দিয়ে যে হান্ড্রেড ফ্যাক্টস অ্যাবাউট এক্স ধন্যবাদ ধন্যবাদ বোন প্রথমেই বলি আমি এই বইটা লিখিনি এছাড়াও আমি এখানে এই বইগুলো বিলি করিনি আমি এই বইগুলোর প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না তাই আমি এখানে এই বইয়ের কথাগুলো নিয়ে কোনো মন্তব্য করব না তবে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি এই কথাটা আমি আগেও আপনাদের বলেছি যেহেতু ডিমে অতিরিক্ত প্রোটিন থাকে আর কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট আর সেই জন্যে এটা স্বাস্থ্যকর নয় কোনো মানুষের জন্যে বিশেষ করে গর্ভবতী মহিলা আর শিশুদের জন্য যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চলাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহি ওযালাদ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুখানো হামদান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত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 পারে দুটোই নন ভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে তবে ভেজ খাবারও থাকে চীনা বাদামের তেল কাজু বাদাম নারকেল ঘি মাখন এগুলো কি একজন সাধারণ লোকও জানে আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা সাফলার তেল দিয়ে রাঁধুন এতে হৃদরোগ হবে না তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয় এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না মাখন খাবেন না বাদামে তেল খাবেন না কাজু বাদামে তেল খাবেন না এই কথাগুলো আপনি কোথায় পেলেন এই বইগুলোতে উনি এই বইগুলো আমাকে দিয়েছেন তাই না এই বইগুলো আপনি তো দিয়েছেন কে দিয়েছে মিস্টার সালেচা মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না আমি দুঃখিত মিস্টার জাবেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি তবে একটা কথা এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন তারপর বোম্বেতে বিলি করা হয়েছে সস্তা দাম কম জৈন অর্গানাইজেশন আমি তো দোষারোপ করছি না প্লিজ দয়া করে এখন আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না আপনি বললেন ডক্টর জাকির যে আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না আমি দুঃখিত কথাটা বলতে চাইনি তবে বাধ্য হয়েছি বলতে আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি ঠিক আছে লেখেনি না আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব আপনি আপনার নির্ধারিত সময়েই উত্তরটা দেবেন এক্সকিউজ মি স্যার আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না আমি চেয়ারম্যানকে অনুরোধ করব আমাকে আধা মিনিট সময় বেশি দিতে আমি বাধা পেয়েছি না উনি খুব স্মার্ট ওনাকে আধা মিনিট সময় দেওয়া যাবে তারপর উনি ডিমের কথা বললেন যে ডিম রোগ ছড়ায় ডিম ডিমের মধ্যে হ্যাঁ এতে কোলেস্টেরল আছে অনেক কোলেস্টেরল আছে তবে এটাই প্রধান শত্রু না এখনকার রিসার্চ আর মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যেটা দিয়ে ডিমবাজি করেন মাখন ঘি চর্বি এগুলোই প্রধান শত্রু যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায় যেমন ডিম তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না বাকি এক তৃতীয়াংশ মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয় তাদের সমস্যা হবে সেজন্য তারা ডিমের কুসুম খাবে না ডিমের কুসুম তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই কিন্তু যদি সেই সাথে আপনি খান শুকরের মাংস তাহলে সমস্যা হবে ঘি দিয়ে ভাজি করেন তাহলে সমস্যা হবে বাদামে তেল দিয়ে ভাজি করেন তাহলে সমস্যা হবে মাথায় টাক পড়বে আমি উদাহরণ দিতে চাচ্ছি না উদাহরণ দিতে চাচ্ছি না আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক অনেক বিখ্যাত দার্শনিক ওটা ছিলেন তাদের নাম বলতে চাচ্ছি না কাউকে আহত করতে চায় না ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান অনুমান রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল আর একটা ধূমপান এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ আমেরিকাতে দেখবেন ননভেজদের হৃদরোগ বেশি হয় কারণ তারা চর্বি খায় কোরআন বলছে অতিরিক্ত খেও না তাহলে সমাধান হয়ে যাবে এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা কারণ ভেজ খাবারের দাম বেশি সেখানে মার্সিডিজ গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা আমেরিকায় তিন থেকে পাঁচ পার্সেন্ট মানুষ ভেজিটেরিয়ান সেখানে এক পার্সেন্টেরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান এক পার্সেন্টেরও কম এই লোকগুলো হচ্ছে অনেক ধনী ভেজ খাবার কিনতে পারে আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটা মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ এজন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম তবে তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক সেই খাবারটা ভেজ বা নন ভেজ তার হৃদরোগ হতে পারে এটা প্রতিরোধ করতে করোনার নির্দেশ মেনে চলুন সুরা তাহার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সীমা লঙ্ঘন করো না একটা গল্পের কথা মনে পড়লো স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল সে একবার দাওয়াতে গিয়ে চৌষট্টিটা লাড্ডু খেয়েছিল বাসায় আসলে তার স্ত্রী তাকে বলল তুমি চুরান চুক্কি খেলে না কেন হজমি বড়ি লোকটা বলল আরে বউ ছয় বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো দুটো লাড্ডু খেয়ে আসতাম আমার প্রশ্নটা হলো মিস্টার রশ্মি ভাই জাভেরির কাছে এই বইটা আমি পড়েছি বইটার নাম হলো meat eating one hundred facts please sir আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলছি না আপনি কোনো ব্যক্তি বিশেষের নাম না বলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দিতে পারেন আমি কিছুই বলিনি তাহলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দেন ঠিক আছে বইটা প্রকাশ করেছে জৈন পাবলিকেশনস আপনি জৈন তাই আপনাকে জিজ্ঞাসা করলাম এই বইটার নাম হলো meat eating one hundred facts লিখেছেন ডাক্তার নেমিচাঁদ এখানে মাংস খান এমন লোকদের কার্টুন আঁকা হয়েছে এই কার্টুনগুলো আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে এখন আপনার কাছে আমার প্রশ্ন জৈনরা নাকি সহনশীল এখন কোনো জৈন ধর্মের অনুসারীর পক্ষে এই বইগুলো কি ছাপানো উচিত যেটা মানুষের অনুভূতিকে আঘাত করে হ্যাঁ বক্তা এই প্রশ্নের উত্তর দেবেন না উত্তর না দেওয়ার অধিকার তারা আছে তিনিই ঠিক করেছেন তিনি উত্তর দেবেন না এবারে প্রশ্ন করবেন পরের জন আমরা এখানে আচ্ছা এবারে পরের প্রশ্ন এটা বক্তা প্রশ্নটার উত্তর দেবেন না আমি সন্তুষ্ট না এখানে বক্তাদের অধিকার আছে আর আমি অনুরোধ করব প্রশ্ন করতে এসে আপনারা উত্তেজিত হয়ে পড়বেন না বক্তা যদি উত্তর দিতে না চান সে অধিকার তারা আছে যদি তিনি মনে করেন প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক হয়নি উত্তর না দেওয়ার অধিকার তারা আছে তাই তাই আমি বলছি আপনারা আপনাদের প্রশ্নগুলো এমনভাবে করবেন যাতে অশ্লীল না হয় অপমানজনকও না হয় আর হ্যাঁ হ্যাঁ তাই তাই অপমানজনক কথা বলবেন না বক্তাদের বা অন্য কারোর উদ্দেশ্যে আপনারা সহজভাবে প্রশ্নটা করেন এখানে আপনার মতামতটা জানাতে পারেন মন্তব্য করবেন না অপমানজনকভাবে করবেন না আপনার প্রশ্নটা ভদ্রভাবে বলেন আপনার মন্তব্যটা জুড়ে দেবেন না বক্তাদেরকে এই ব্যাপারে মন্তব্যগুলো করতে দেবেন হ্যাঁ বোন পরের প্রশ্নটা ডক্টর জাকিরের কাছে সালাম আলাইকুম ভাই আমার নাম আচরা আমার প্রশ্নটা হলো ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগারওয়াল এখানে পনেরো ষোলো নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে নব্বই হাজার মানুষ সবাই মিলে কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র এক হাজার মানুষ খেতে পারবে ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না আপনি কি একমত বোন আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরও বই দেওয়া হবে আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি আমিও সে কথাই বলছি আপনাদের অনুরোধ করছি আপনি এক কথার কতবার বলবেন একই কথা রিপিট করছেন ঠিক বলেছেন ভাই বলছেন আমি রিপিট করছি কেন কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে যুক্তিগুলো যদি এই বই না থাকতো তাহলে আমি রিপিট করতাম প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন বইটা অন্য কেউ লিখেছেন বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না তাই তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক ঠিক আমিও মেনে নিলাম আমি একমত মিস্টার জাবেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন আমি মেনে নেব অথবা মানব না এটা তো বলতে পারেন না আমি বইগুলো লিখিনি তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না এটা অযৌক্তিক আমাকে যদি নন ভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক আমি বিরক্ত হব কেন বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা এক্সকিউজ মি আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন আমি চাইব না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না মনে রাখবেন আপনি শুরু করতে পারেন আমি উত্তর দেওয়া শুরু করছি আপনিও এখন থেকে সময় হিসেব করেন প্রতিবার বাধা দেওয়া হচ্ছে আমি উত্তর দিতে চাচ্ছি আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত আর বোন একটা যুক্তির কথা বললেন যেটা শুধু এই বই নয় অন্যান্য অনেক বইতে আছে ইন্টারনেটে গিয়ে দেখেন এই একই যুক্তি দেখানো হচ্ছে প্রথমেই দুধ কি ভেজ না নন ভেজ এটাই একটা বড় প্রশ্ন অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো ননভেজ এই বই আমি বক্তাকে দোষ দিচ্ছি না এই বইটা এই বই বলছে দুধ হলো ননভেজ যদি দুধ খান অনেক রোগ হতে পারে অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না আমরা ল্যাক্টো ভেজিটেরিয়ান দুধ খাই দুধ ভেজ হোক বা ননভেজ একটা সহজ প্রশ্ন করি যদি পশুদের আঘাত দিতে না চান যখন দুধ দোয়ান যখন এই পশুদের দুধ দোয়ান এতে তারা খুব ব্যথা পায় জানেন জানেন কৃত্রিমভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায় মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয় এটা খুবই কষ্টকর তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায় যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন গরু আর ছাগল এতে তারা ব্যথা পায় এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না তারপরে পশুদের দুধ খান তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের দুধটা তাদের বাচ্চাদের ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় দশ কেজি দুধ আছে এই বইতে যদি ভুল থাকে সমস্যা নেই এটা ইন্টারনেটেও আছে একদিনে দশ কেজি দুধ প্রতি মাসে তিনশো কেজি দুধ প্রতি বছরে প্রায় তিন হাজার কেজি দুধের হিসেব কেজিতে কেন করেন লিটারে করেন এখানে কেজি কেন সেটা জানি না লেখকে জিজ্ঞেস করেন তারপর এখানে বলা হয়েছে যে তিন হাজার কেজি দুধ এটা খেতে পারবে ছয় হাজার মানুষ তাই পুরো দশায় গরুটা খাওয়াবে নব্বই হাজার মানুষকে পুরো দশায় আর গরুটাকে মেরে ফেললে এক হাজার মানুষ খাবে এখানে কোনটা ভালো নব্বই হাজার না এক হাজার সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পারে এটা তো বুদ্ধিমানের কাজ না আমিও ব্যাপারে একমত তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না কোনো কষাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি বোম্বেতে দুধ দেয়া গরুর দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা তাই আমরা যেটা করি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয় যখন দুধ দেয়া বন্ধ করে দেয় তখনই জবাই করি আমরা হাসি সবগুলো ডিম নিয়ে নিই ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খায় সাপ মরল লাঠিও ভাঙল না এক ঢিলে দুই পাখি আমরা অনেক বুদ্ধিমান এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু ষাঁড় আর বলদ আছে তার মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টিভ আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনপ্রোডাক্টিভ হয় তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ সবগুলো গাভিনা ষাঁড়ও আছে আপনারা এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন ছাগল ষাঁড় বলদ একটা অপশন তাদের পালন করেন নিজের খরচে একটা ষাঁড়ের পেছনে বছরে আঠারো হাজার টাকা লাগে পরিসংখ্যান এই কথাই বলছে তাদের পরিসংখ্যান এটা আমার কথা না প্রতি বছরে আঠারো হাজার দুধ শেষ হয়ে গেলে তারা আরও পাঁচ ছয় বছর বাঁচে কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে প্রতি বছরে আঠারো হাজার দ্বিতীয় অপশন জীবদয়া সংস্থায় দিয়ে দেন তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে অন্যের ফসল খাবে তৃতীয় অপশন জঙ্গলে ছেড়ে দেন হিংস্র পশুরা খেয়ে ফেলবে শেষ অপশনটা ভালো তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কষাইখানে পাঠান এতে কৃষকের লাভ হচ্ছে সে টাকা পাচ্ছে এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি সেই পশুর মাংস খাচ্ছি এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি হাড়ও ব্যবহার করছি আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account নম্বর zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান মানবতা সমাধান কস্তুর চাঁদ জৈনের কথা অনুযায়ী বাইশতম তীর্থঙ্করের বিয়ের সময় যার নাম আলাসনেমি বা নেমিনাথ বিভিন্ন পশু আর পাখির মাংস খাওয়ানো হয়েছিল সেখানে বর এবং কনে দুজনেই জৈন ধর্মের অনুসারী ছিল আরেকটা ঘটনার কথা বলছি যে ছেন্না একজন জৈন শ্রাবিকা যিনি ছিলেন ভীমসান শ্রেণিকের স্ত্রী তিনি গর্ভবতী ছিলেন সে সময় তিনি তার স্বামীর হৃৎপিণ্ড খেতে চাইলেন ভীমসানের বড় ছেলে অভয় কুমার তখন তাকে মৃত পশুর মাংস খেতে দিল আটছেন না সেটাকে তার স্বামী হৃৎপিণ্ড মনে করে খেয়ে নিলেন আমি জানি না এই কথাগুলো কতখানি খাঁটি আর কস্তুরচাঁদ জৈনের কথাগুলো সত্য না মিথ্যা দয়া করে কি ব্যাখ্যা করে বলবেন আমার প্রশ্নটার রেফারেন্স হল দ্য ক্যারাভান সিরিজ ডিসেম্বর উনিশশো সাল ধন্যবাদ বোন আমি প্রথমেই এখানে কোয়ার্ডিনেটরকে অনুরোধ করব সেই প্রশ্নগুলোর অনুমতি দিতে যে প্রসঙ্গে আমি কথা বলেছি অন্য কোনো বই থেকে বা অন্য রেফারেন্স থেকে না যেগুলো আমি নিজে বলিনি তবে আমি জৈন ধর্মাবলম্বী আর জৈন ধর্মের ইতিহাস সম্পর্কেও আমি জানি আর নেমিনা তীর্থঙ্কর সম্পর্কে হ্যাঁ কথাটা সত্যি এজন্যই তিনি প্রচার করেছেন হত্যা করা নিষিদ্ধ এ কারণেই তিনি সন্ন্যাসী হয়েছিলেন যে আমার বিয়েতে তোমরা এই সব নিরীহ পশুদের মেরে ফেলবে না আমি এই রকম উৎসব চাই না সেজন্যই তিনি হয়েছিলেন জৈনমুনি আর সর্বশেষে তীর্থঙ্কর তাহলে সেজন্যেই আমি বলতে পারি যেসব জৈন তীর্থঙ্কর তারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান খাবারকে পরিহার করেছে ধন্যবাদ আর প্লিজ আমি যা বলেছি তার উপরে প্রশ্ন করেন কারণ আমার মনে হচ্ছে এখানে আমার মনে হচ্ছে এইসব বইগুলো ভালো মনেই দেওয়া হয়েছিল যাতে আপনারা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন এখন দেখা যাচ্ছে যাদের বইগুলো দেয়া হয়েছিল তারাই এখন প্রশ্ন করছেন আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে আমি যা বলেছি সেই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন করেন আমিও খুব খুশি মনেই বলবো আর আমি অনুরোধ করব টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে আপনি এই প্রসঙ্গে বলতে পারেন অথবা নাও বলতে পারেন তবে সেটা টপিকের ভেতরে থাকবে আমি মিস্টার কোঅর্ডিনেটরকে আরেকটা কথা বলি যে মিস্টার ওয়াইপি ত্রিবেদী আর আমি আমাদের আরেকটা মিটিংয়ে যেতে হবে তাই আমরা পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি আমি যেটা বলতে পারি এখানে দুজন বক্তা প্রথমে পঞ্চাশ মিনিট করে কথা বলেছেন তারপর তারা দুজনেই আবার পনেরো মিনিট করে কথা বলেছেন তারপর প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা পঞ্চাশ মিনিট যদি কোনো বক্তা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান যে তাকে অন্য কোনো কাজে যেতে হচ্ছে যদি জরুরি কাজ থাকে তারা যেতে পারেন তবে আমি এই প্রশ্নোত্তর পর্বটা পঞ্চাশ মিনিট চালাবো কারণ আমার কাছে সেই রকমই একটা চার্ট দেয়া হয়েছে আমি নিয়ম মেনে চলবো আমাকে বলা হয়েছে ডক্টর জাকির তার লেকচার বা উত্তরের সময় অন্য ধর্ম নিয়ে বলবেন না জোর করে তাকে কিছু না বলতে বাধ্য করেছি তাকে জোর করেছি আপনি অন্য ধর্ম নিয়ে বলবেন না কারণ আমার কাছে এই অনুরোধটা করা হয়েছিল এখন দুই বক্তাই যেটা মেনেছেন আমিও তাই করেছি যেখানে দুই বক্তা একমত হননি আমি বাদ দিয়েছি আমি পরিষ্কার করে বলছি আজকের প্রশ্নোত্তর পর্ব পঞ্চাশ মিনিটই হবে তবে কোনো বক্তা যদি জরুরি কাজের জন্য জরুরি মিটিংয়ের জন্য চলে যেতে চান এটা তার নিজের ব্যাপার চাইলে যেতে পারেন আমি আমিও তাকে অনুমতি দেব যেতে পারবেন তবে প্রশ্নোত্তর পর্বটা পঞ্চাশ মিনিট চালিয়ে যাব প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে আনুমানিক পৌনে একটায় আর এই অনুষ্ঠান শেষ হবে দুপুর দেড়টায় হ্যাঁ এখন আমি এ কথাটা সবাইকে স্পষ্ট করে বললাম পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম খান আব্দুল সামি আমার প্রশ্নটা হলো এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন ননভেজের চাইতে বেশি এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর ননভেজের চাইতে আপনি কিছু বলবেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি উনি জানেন না বইগুলো কে বিলি করেছে এখানে সব কিছু লিখিত আছে বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন আইআরএফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো কোনো টাকা লাগবে না ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চাট বিলি করা হয়েছে আমরাও এমন একটা চাট পেয়েছি আমরা কিছুই বলিনি কারণ এখানে বলার কোনো মানে হয় না এটা বিতর্কের যোগ্য না কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করব কিনা অনিচ্ছা সত্য রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না এটা তো সবাই জানে ওনারা বললেন বিতর্ক বললাম ঠিক আছে তাই আমি এখানে উত্তর দিচ্ছি আপনারা কেন বিরক্ত হবেন আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব যদি আমি না জানি তখন বলবো আমি জানি না যদি জানি তাহলে বলবো আমি জানি আপনার প্রশ্নটা বুঝতে পারছি এই চার্টটাও আমরা পেয়েছি একটা ফুড ভ্যালু চার্ট বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি ননভেজের চাইতে এছাড়াও মিস্টার রাজমে জাবির লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে মিস্টার রাশমি ভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র তিনটি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন তিনটি না আসলে আটটি পাঁচটার কথা উনি ভুলে গেছেন আটটি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না বাকিগুলো তৈরি করতে পারে এই আটটি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের কারণ এতে এই আটটা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে ভেজ প্রোটিনে এই আটটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে এটা বিজ্ঞানসম্মত উত্তর তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে সেটা দুই প্রকার একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে নন হেম আয়রন সহজে হজম করা যায় না পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে নন হেম আয়রনও থাকে আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে তাই সেটা হজম হয় না সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি প্রোটিনের পরিমাণও বেশি তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর মানুষ তাহলে ভুল জিনিস শিখবে এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা এটা কারা করছে কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ বড় বা ছোট প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি ধরুন আপনাকে দেয়া হলো দশটা দশটা বিশ টাকার নোট বা একটা পাঁচশো টাকার নোট আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে আসসালামু আলাইকুম আমি জাবেদ শেখ আমার প্রশ্ন মিস্টার জাবিরির কাছে রাশমি ভাই আপনার লেকচারে আপনি বললেন যে মাংস থেকে বিভিন্ন রকমের রোগ ছড়ায় মানুষের শরীরে আর গাছপালার জীবাণুতেও আক্রান্ত হয় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি তাহলে শাকসবজি বা ভেজ খাবার থেকেও কি রোগ হতে পারে এছাড়াও আপনি ডিন অর্নিশ আর দীপক চোপড়ার কথা বললেন এই দুজন ডাক্তারের বিভিন্ন মতামত এখানে বললেন আপনি যদি এই সব মতামতগুলির উপর নির্ভর করেন ডাক্তারদের মতামত মিস্টার ত্রিবেদীও একই কথা বললেন যদি এটার উপর নির্ভর করেন আমি খুব সহজ একটা উদাহরণ দেই যখন ছোট ছিলাম ডাক্তাররা তখন আমাদের কারো জ্বর হলে ডাক্তাররা তখন বলতো তোমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না কিন্তু এখন দেখি ডাক্তাররা বলে যখন কারো জ্বর হয় তারা বলে তোমরা শুধু ঠান্ডা পানি দিয়ে গোসল করবে হ্যাঁ তাহলে আপনি কি এইসব পরিসংখ্যান আর পরামর্শের উপর নির্ভর করবেন আপনি কি এমন কোনো মেডিকেল পরিসংখ্যান দিতে পারবেন যেটা ডক্টর জাকির নায়ক বললেন আমেরিকায় সার্ভে হয়েছিল করোনারি হার্ট ডিজিজের উপর আপনি কি এটা বলতে পারবেন করোনারি হার্ট ডিজিজ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কি নন ভেজদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভেজদের সম্ভাবনা বেশি এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষেপে করবেন হ্যাঁ, হ্যাঁ আপনার প্রশ্নটা এত বড় যে আমি ভুলে যাব শেষ অংশটাই প্রশ্ন করোনারি হার্ট ডিজিজ দেখেন এখানে করোনারি হার্ট ডিজিজ আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া শাকসবজি এগুলো খান আর নষ্ট হওয়া ফল এগুলো তো অবশ্যই জীবাণু থাকে আমি এখানে বলবো যে পশুরা যে জীবাণু বহন করে সেগুলো বেশি মারাত্মক তারা শাকসবজির চাইতে বেশি রোগ ছড়ায় এছাড়াও আমি আরও একটা কথা বলেছিলাম যে পশুজাত খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট এই সব কিছুর কারণেই ননভেজ খাবার আমাদের জন্য নিষিদ্ধ এবারে বলি পরিসংখ্যান নিয়ে আমিও সেটা পড়েছি আর এগুলো নিয়ে আমি এখানে যুক্তি কোনো যুক্তি দেখাতে চাচ্ছি না আমার কাছে সব পরিসংখ্যানই আছে যে ভেজিটেরিয়ানদের চাইতে নন ভেজরাই হৃদরোগের অসুখে বেশি করে আক্রান্ত হয় আজকে এই মুহূর্তে আপনাদের আমি সেগুলো দেখাতে পারছি না আমার কাছে আছে পরে আমি আপনাদের সেগুলো দিতে পারবো ধন্যবাদ পাল্টা প্রশ্ন করবেন না হ্যাঁ পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ভাই ভাই আমার নাম সাফিয়া আমি ইসলাম গ্রহণ করেছি আমার প্রশ্নটা হলো এই ভেজিটেরিয়ান আর non vegetarian choose for yourself Gopinath আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম যে নন ভেজ খাবার নিষিদ্ধ তাহলে আপনি অন্যরকম বলছেন কেন বোন আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি যেমন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই কথা বলেনি সব ননভেজ খাবারে নিষিদ্ধ আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি তাদের ব্যাখ্যাটা ভুল প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন আমি একটা ব্যাপারে একমত এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ যেমন পবিত্রকরণে সুরামাইদের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা স্বীকার করো না যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনি ননভেজ খাবার খাবেন না ভেজ খাবারও খাবেন না রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না আপনার প্রশ্নের উত্তরে বলি খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি সেজন্য উত্তর দিতে পারছি বইটাতে আছে পবিত্র বাইবেলে উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস এটা বলা হয়নি ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র ডায়েট নিয়েও লেকচার দিই ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস সতেরো নম্বর অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ এছাড়াও বুক অব ডিটোরনমি চোদ্দ নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদ বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে মৃত পশুর মাংস নিষিদ্ধ সব মাংস না মৃত পশু ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআন বলছে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে সুরা মাইদা তিন নম্বর আয়াতে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে রহমত আলাইকুমুল মাইতুদ ওয়াদ্দাম খিনজির মামা ওহিল্লা আলী গ্যারিল্লাবি তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয় কোথায় এটা অনুমোদিত এরপরে দেখবেন বুক অব জেনেসিস নয় নম্বর অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে তোমাদের সমীহ করবে এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি আকাশের সব পাখি এই পৃথিবীর সব জীবজন্তু এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে এরপর জেনেসিস নয় অধ্যায়ের তিন অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো এছাড়া শাকসবজিও খেতে পারবে বুক অব ডিটোরমিতে আছে চোদ্দ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো যারা পানির নিচে থাকে যাদের পাখনা ও আঁশ আছে তাদের তোমরা খেতে পারবে ডিটোরনমি চোদ্দ নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে ডিউটারনমি চোদ্দ নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে অনুমোদিত এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজা আছে পাঁচ নম্বর অধ্যায়ের তেরো চোদ্দ অনুচ্ছেদে যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে বাইবেলের কথা বলছে আমি না গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি একচল্লিশ থেকে তেতাল্লিশ অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে তখন যিশু শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল মাছ তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন যীশুখ্রিস্ট মাছ খেলেন বুক অব রোমান্সে আছে চোদ্দ নম্বর অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে খেতে পারবে আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায় তবে যারা সব কিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না আর যারা সব কিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না এটা ঈশ্বরের আইন হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে এমনকি সে প্রতিদিনও খেতে পারে সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক হিসেবে আর কিছু খাদ্য হিসেবে মনোরাইন মনুস্মৃতি পাঁচ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও এটা মহান সৃষ্টিকর্তার আইন মনুস্মৃতি পাঁচ নম্বর অধ্যায়ের বিয়াল্লিশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে যে দুইবার জন্ম নেওয়া Brother, brother, আমি সব সময় তৈরি থাকি উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি সেজন্য বইগুলো টেবিলে নেই নিচে আছে আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না প্রশ্নটার উত্তরে বলেছি যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য আজকে এই বইগুলো নিচে রেখেছি অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি বিতর্কের নিয়ম মেনে বলছি আমার কথা তো শেষ হয়নি আমি তো পাঁচ মিনিট সময় পাবো আমার সময় আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না ডিস্টার্ব করবেন না আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন আমি তো এখানে সময় দেয়া হলো এভাবে সময় নষ্ট হয় সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো কেন কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত আচ্ছা ঠিক আছে আরো আধা মিনিট সময় দেয়া হলো এরপর মনুস্মৃতি পাঁচ নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ষোলো নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থে পঁচাশি নম্বর অনুচ্ছেদের তেরো পরিচ্ছেদে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থে ছিয়াশি অনুচ্ছেদে তেরো পরিচ্ছেদে একই কথা আছে তোমরা মাংস খেতে পারো আর মহাভারত অনুশাসন পর্বে অষ্টআশি অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে একথা মনুস্মৃতিতেও আছে তিন নম্বর অধ্যায়ের দুইশো ছেষট্টি থেকে দুইশো বাহাত্তর অনুচ্ছেদে সেখানে উল্লেখ করা আছে যে সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র এক মাস সন্তুষ্ট থাকবেন যদি তোমরা মাছ দাও দুই মাস থাকবেন যদি হরিণের মাংস উৎসর্গ করো তিন মাস থাকবেন ভেড়ার মাংস দিলে চার মাস থাকবেন পাখির মাংস দিলে পাঁচ মাস থাকবেন ছাগলের মাংস দিলে ছয় মাস থাকবেন চিত্রাল হরিণের মাংস দিলে সাত মাস কালো হরিণের মাংস দিলে আট মাস গরুর মাংস দিলে পুরো এক বছর ষাঁড়ের মাংস দিলে বারো বছর আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন ননভেজ লাল মাংস আসসালামু আলাইকুম আমার নাম গুলফাম আমার প্রশ্নটা মিস্টার জাভেরির কাছে স্যার আপনার লেকচারের সময় আপনি বললেন জৈন মুনিরা গাছপালা মারে না তারা শুধু ভিক্ষা নেয় তাহলে তারা কি অন্যদের গাছপালা মারতে বাধ্য করে আর তারা যখন মুখে কাপড় বাঁধে তারা তখন জীবাণু মারছে না তাহলে কি অন্যরা জীবাণু মারছে যেহেতু তারা মুখে কাপড় পরে থাকছে না এটা আসলে কি একটু ব্যাখ্যা করেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমিও খুব খুশি হয়েছি যতগুলো প্রশ্ন হয়েছে তার মধ্যে আপনারটাই সেরা প্রশ্ন কারণ আমাদের জৈন ধর্মগ্রন্থে বলা আছে যে তোমরা কাউকে হত্যা করবে না তোমরা কাউকে হত্যা করার কাজে বাধা দেবে আর কেউ হত্যা করলে তোমরা তার নিন্দা জানাবে তাহলে এই তিনটা পয়েন্ট হলো মূল যদি জৈনমুনি জানতে পারেন এই খাবার তার জন্য রান্না করা হয়েছে তিনি সেই খাবার খাবেন না এটাই হলো জৈন মুনিদের নিয়ম তারা যখন ভিক্ষা করতে আসেন তারা পরিষ্কারভাবেই বলেন আর আমরাও জানি যে তারা বলবেন আমাদের জন্য কি কিছু রান্না করেছো আমরা বিনীতভাবে বলবো আপনার জন্য কিছু রাঁধিনি এই খাবার আমাদের জন্য আমরা বানিয়েছি ধরেন চারটা রুটি তিনি একটা রুটি নেবেন আমরা বাকি তিনটা রুটি খাবো এভাবে একজন জৈন মুনি ভিক্ষা করে থাকেন হত্যা করবেন না অন্যকে হত্যা করতে দেবেন না হত্যা করতে উৎসাহিত করবেন না তিনি সেই খাবারও খাবেন না যদি জানতে পারেন খাবারটা তার জন্য রান্না করা হয়েছে আমি খুব খুশি হয়েছি যে এই দর্শক শ্রোতাদের সামনে আমি আজ সুযোগ পেয়েছি জৈন মুনিদের সম্পর্কে কিছু কথা বলার জন্যে সবাইকে ধন্যবাদ আর আমি চেয়ারম্যানকে অনুরোধ করব যে মিস্টার ত্রিবেদী আর আমি অনুষ্ঠানটা আসলে এত ভালো হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে আরও ঘন্টাখানেক থাকি তবে আমি দুঃখিত যে আমাদের হাতে সময় খুবই কম প্রশ্ন পাঁচ মিনিট লাগবে আমার মনে হয় দেরি হয়ে যাবে আমরা এখানে খাবার নিয়ে এত বেশি কথা বলেছি যে আমাদের খিদা লেগে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব শেষে দুটো প্রশ্ন তারপর আমরা চলে যাব মিস্টার ত্রিবেদী বললেন যে আর দুইটা প্রশ্নের উত্তরে তারা থাকবেন এবারে পরের প্রশ্ন ডক্টর জাকিরের উদ্দেশ্যে হ্যাঁ আচ্ছা এখানে একজন অনুরোধ করেছেন যে আপনি আপনি কাকে প্রশ্ন করতে চান না এখানে তো আপনাদের লাইন করে দাঁড়াতে হবে আসসালাম আলাইকুম আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে নন ভেজ খাবারে কি পুষ্টিকর আচ্ছা এখানে অনেকেই অনুরোধ করছেন আমরা যেটা করব অনেকেই অনুরোধ করছেন যে ওনারা আগে প্রশ্ন করতে যাচ্ছেন ডক্টর জাকির নায়েককে সেজন্য আপনাদের বলছি এই দুইজনকে আগে প্রশ্ন করতে দেন তারপর মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ত্রিবেদী চলে গেলে তখন আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেব আপনি পরে করবেন যেহেতু ওনার আগে চলে যাবেন তাই আগে ওনাদের অনুরোধটা রাখি ওনারা চাচ্ছেন এই দুই ভদ্রলোক ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন আপনারা এখানে কোন দুজনের কথা বলছেন মিস্টার বাডে আর মিস্টার কিশোরী আপনারাই আগে প্রশ্ন করবেন তারপরে যারা অপেক্ষা করছেন তারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারবেন আশা করি আপনারাও সবাই এটা মেনে নেবেন যেহেতু ওনারা মিস্টার জাভেরি আর মিস্টার ত্রিবেদীর সাথে চলে যাবেন তাই ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন আগে ওনারা প্রশ্ন করুক দাঁড়ান মিস্টার জাভেরি চলে যাচ্ছেন ওনাকে আগে দুটো প্রশ্ন করি তারপর উনি চলে যান আগে ওনারা দুজন প্রশ্ন করুক মিস্টার জাভেরি অনুরোধ করেছেন এখানে মিস্টার বাদেকে আগে আগে ওনারা দুজন প্রশ্ন করুক উনাদের আগে প্রশ্ন করতে দেন আচ্ছা ওনার আগে করুক ওনারা প্রশ্ন করবেন আগে তারপর ডক্টর ডক্টর জাকির নায়েককে আচ্ছা ঠিক আছে প্রথমে আপনি প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে তারপর মিস্টার জাভেরির উদ্দেশ্যে তারপর ডক্টর জাকিরকে এই প্রশ্নগুলো হয়ে গেলে মিস্টার জাভেরি তখন চলে যাবেন তারপর যে দুজন অপেক্ষা করছেন তারা প্রশ্ন করবেন এটা বাদে এটা বাদে আর অন্য যারা আছেন তাদের মধ্যে আর কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পাবেন না প্লিজ ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেস টিভি বাংলা মানবতার সমাধান the solution for humanity. ডাক্তার সাহেব নমস্তে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কিশোরী সাহেব সংক্ষেপে বলেন আমার প্রশ্নটা হলো আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম সেখানে তিন দিনের প্রার্থনা ছিল লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল আর এছাড়াও তারা সে সময় কোনো ননভেজ খাবার খায়নি চুল কাটেনি কিছুই না পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম ভাই এটা কি এই তিন দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন তারা আমাকে বলেছিল সে বলেছিল এটা হলো খানে খোদা আমি মুসলমান ভাইদের বলি পুরো পৃথিবী কি খানে খোদা নয় এখানে খোদা শুধু ওখানেই তাহলে তিন দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন ভাই সাহেব আমাদের হাতে সময় বেশ কম আপনি আপনার প্রশ্নটা বলেন পুরো পৃথিবী কি খানে খোদা না এখন আমাকে বলেন ওই তিন দিন তারা খানে খোদা করলো তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন এটাই আমার প্রশ্ন আমরা এই প্রশ্নটার উত্তর দেব না এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না আমরা এবারে পরের প্রশ্নে যাব মিস্টার রাশমি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন আমিও উত্তর দিতে চাই আমিও উত্তর দিতে চাই যদি চেয়ারম্যান না বলেন এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই আপনি পারলে উত্তর দেন আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিচ্ছি কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি আমি শুনেছি উত্তরটা আমি দেব এটা খুব সুন্দর প্রশ্ন তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব খুবই সুন্দর প্রশ্ন প্রশ্নটা খুবই সুন্দর এতে কোনো সমস্যা হবে না আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন তবে আমরা হিংসাত্মক নই এখানে কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয় আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল সেটা জানি আমি আমার কথা বলতে পারি যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন হজযাত্রী আর তিন দিন ধরে তারা কোনো মাংস খায়নি তারা কোনো মাংস খায়নি এটা ইসলামের প্রশ্ন প্রশ্নটা তো ইসলামের উপর ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে জৈন ধর্মের উপর করেননি তাহলে সমস্যা কি নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি ননভেজ হয়ে যাবেন উনি ভেজিটেরিয়ান থাকবেন সমস্যা নেই আমি ওনাকে ননভেজ হতে বলছি না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা ননভেজ খাবার খাই না কেন এই কথাটা ঠিক না আমি বেশ কয়েকবার হজ করেছি আপনাকে যে বলেছে সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না সেখানে নিয়মটা হলো হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না শুধুমাত্র সেই সময়টাতে ননভেজ নিষেধ করা হয়নি আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি কে বলেছে ননভেজ খাওয়া যাবে না হ্যাঁ যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া দুই টুকরো কাপড়ের কারণটা জানেন কেন জানেন কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন মানুষ আসে আমেরিকা থেকে কানাডা থেকে ইন্ডিয়া আর পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সবাই এই দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে যখন খাবার খাই একসাথে খাই আমরা ননভেজও খাই আপনি এটা কোথায় পেলেন জানি না যে আপনাকে বলেছে হোক সে মুসলিম বা অমুসলিম সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে আমি আপনাকে বলি আমি বেশ কয়েকবার হজ করেছি উমরাও করেছি কথাটা ভুল সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয় এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয় তখন আমরা হই একটা জাতি ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক বলেন ভাই মিস্টার জাবিরি এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে আপনার লেকচার শেষে প্রশ্নটা মিস্টার জাবিরের উদ্দেশ্যে মিস্টার জাবির কি খেয়াল করছেন প্রশ্নটা মিস্টার জাবিরের উদ্দেশ্যে আপনার লেকচারে আপনি তৃণভোজী আর মাংসাশী প্রাণীর মধ্যে ষোলোটা পার্থক্যের কথা বলেছেন এখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে যে আপনি আসলে এখানে বলতে চাচ্ছেন যে এখানে তৃণভোজী প্রাণীদের সাথে তুলনা করে আপনি বলতে চাচ্ছেন যে আমরা মানুষরা তৃণভোজীর মতো অর্থাৎ ভেজিটেরিয়ানরা আমার সেটাই মনে হয়েছে ডাক্তার জাকির আপনার কয়েকটা পয়েন্টের উত্তর দিয়েছেন এখন আপনাদের বলি আমি কোনো মেডিকেলের ছাত্র না আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি বায়োলজি পড়েছি ক্লাস টেন পর্যন্ত এরপরে যা জেনেছি সেটুকু নিজের আগ্রহে আপনার প্রশ্নটা করেন প্লিজ এখন একটা ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাই আপনি বললেন যে তৃণভোজীদের মুখের লালায় পাইটালিন থাকে এটা মাংসাশীদের লালায় থাকে আর মানুষের লালায়ও থাকে এছাড়াও আপনি বললেন তৃণভোজীরা খাওয়ার সময় তাদের চোয়াল ঘোরায় আমি কোনো মানুষের খাওয়ার সময় চোয়াল ঘোরাতে দেখি যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করেন আপনাকে স্বাগত জানাবো এখানে লেকচার দেবেন না এখানে লোকজন আপনার কথা শুনতে আসেনি আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা করেন আপনি সরাসরি প্রশ্নটা করেন আমিও তাহলে তাড়াতাড়ি উত্তর দেব কারণ আমি আর মিস্টার ত্রিবেদী আরেকটা মিটিংয়ে যাব এই প্রশ্নটার পরেই আমরা চলে যাব ওকে ওকে আমার প্রশ্নটা হলো আপনি এই পার্থক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন তৃণভোজী আর মাংসাশী প্রাণীর এই পার্থক্যগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ এটা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার যখন আমি বলেছি যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তৃণভোজী প্রাণীদের অনেক মিল আছে এখানকার বিজ্ঞ দর্শকরাই বিজ্ঞ দর্শকরাই সেটার বিচার করবেন আমি যা বলেছি আপনি তার সাথে একমত হতে পারেন যদি একমত হন তাহলে খুব ভালো আর একমত না হলে সেটা ভালো না আমি কেন বলবো এটা অবশ্যই মানতে হবে আপনাকে ঠিক আছে আমি যা বলেছি সেগুলো সবই বৈজ্ঞানিক তথ্য এগুলোর পক্ষে আমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারবো তবে দর্শক শ্রোতারাই ঠিক করবেন তারা আমার সাথে একমত কি না আমি যে কথাটা বলতে চেয়েছি প্রাকৃতিকভাবে মানুষ জাতি অনেকখানি অনেকখানি না একেবারে পুরোপুরি তৃণভোজীদের মতো আর পরিবেশের কারণে অথবা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় মানুষ মাংসাশী হয়েছে এখন বন্ধুরা এখন আপনাদের বলি এখানে আসতে পেরে আমি আনন্দিত এই অনুষ্ঠানে আমরা মত বিনিময় করলাম ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল সেগুলো পরিষ্কার করেছেন আমাদের বিজ্ঞ বক্তা ডক্টর জাকির আমরা জানতাম না ইসলাম ধর্মে এভাবে বলা হয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আর এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বন্ধু মিস্টার সালেচাকে রুষভ ফাউন্ডেশনের আমাদের হাতে সময় খুবই কম মিস্টার ত্রিবেদী আর আমি এখন অন্য আরেকটা মিটিংয়ে যাব তাই বিদায় নিচ্ছি আবারও সবাইকে ধন্যবাদ এবারে প্রশ্ন করবেন মিস্টার বাডে হ্যাঁ আপনি মিস্টার বাডে আচ্ছা দাঁড়ান এক মিনিট মিস্টার বাডে অনুরোধ করেছিলেন যে উনি ডক্টর জাকির নায়কের প্রশ্ন করবেন আমরাও সেই অনুরোধটা রাখবো এখন তিনি তার প্রশ্নটা করবেন তারপর ওনারা চলে যাবেন এই মাইক থেকে এটাই শেষ প্রশ্ন হ্যাঁ মিস্টার বাডে হিন্দুদের হরিওম জৈনদের জৈনন্দ্রিয়া এক্সকিউজ মি এরপরেও আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে যারা থাকতে চান তারা থাকতে পারেন অথবা চলেও যেতে পারেন হ্যাঁ মিস্টার প্যাটেল হিন্দুদের হরিওম জৈনদের জৈনন্দ্রিয়া মুসলিম ভাইদের সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তার জাকিরকে বলি আমি আপনার বিশটা পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো তবে এখানে সময় হবে না পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো এখন প্রথমটা এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে যে তিনি সর্বশক্তিমান তার মানে আমরা তার নিয়মকানুনগুলো মেনে চলব এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন আমি খুব সহজ ভাষায় বলি ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন আমি কোনো লেকচার দিচ্ছি না আমি কোনো লেকচার দিচ্ছি না আমি আমি আমার প্রশ্নটা করতে চাচ্ছি শুনুন শুনুন আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন আমি তো আমি তো আমার প্রশ্নটাই করছি ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন সব জায়গাতেই বাতাস পাবেন এরপরে দেখেন পানি আপনি যেখানেই যান পানি পাবেন এখন পরে আসছে খাবার এবারে আমার প্রশ্নতে আসছি খাবার ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন কাশ্মীরে যান সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে সেখানে আপনি আলমন্ড পাবেন কাজু পাবেন বাদাম পাবেন পেস্তা পাবেন ওখানে যেসব দরকারি এক মিনিট রাজস্থানে যান সেখানে অনেক গরম তাই সেখানে খরমুজ পাবেন তরমুজ পাবেন আর এখানে দেখেন দাঁড়ান ভাই আমার প্রশ্নটা করে নেই এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায় যেটা সহজে পাওয়া যায় সেটা প্রচুর পরিমাণে আছে ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা আর যেগুলো তিনি অনুমোদন দেননি নিষিদ্ধ করেছেন সেগুলোর দাম অনেক বেশি আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি খুবই সুন্দর খুবই সুন্দর প্রশ্ন আমি প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা অনেক বড় অনেক বড় প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন আমি এই ফিল্ডে আছি তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি বিশটা পয়েন্টের উত্তর দিতে পারবেন এ আমার বেশ কিছু স্টুডেন্ট আছে তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে এ যে কাউকে চান বলেন কবে আগামী রবিবার আগামী রবিবার আগামী রবিবার আমার স্টুডেন্ট আগামী রবিবার আমি আগামী রবিবার এগুলো বলতে পারবো আগামী রবিবার রবিবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগামী রবিবার আসবেন আপনার নামটা যেন কি ওনার নামটা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল সাড়ে দশটায় এ আসবেন আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে একজন একই টপিক আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস আলো পানি এই সব কিছু সহজে পাওয়া যায় তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি খুব সুন্দর প্রশ্ন এই কথাটা মিস্টার জাবেরিকা বলেন উনি তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা এ কথা আমি বলিনি আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন এই প্রশ্ন মিস্টার জাবেরিকে করবেন আমাকে না এক নম্বর পয়েন্ট আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন তবে সেগুলো হালাল হতে হবে আমাদের দামি খাবার খাওয়া উচিত না আপনি বললেন অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন নরিম্যান পয়েন্টে মাত্র এক স্কোয়ার ফিট জায়গার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা মিরানোটে থাকেন মাত্র এক হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো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 প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Don't know about you. blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ওয়াইপি ত্রিবেদী এখন চলে যাচ্ছেন আপনারা যারা থাকতে চান তারা থাকতে পারেন অথবা চলে যেতে চাইলে আপনারা চলেও যেতে পারেন একজন বক্তা এবং আমাদের প্রধান অতিথি এখন চলে যাচ্ছেন আমাদের ফর্মাল অনুষ্ঠান শেষ এখন আপনাদের মধ্যে যারা ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করতে চান তারা তাদের প্রশ্নগুলো করতে পারেন কারণ একটু আগে অন্যদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলাম আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি এখন আপনারা ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন শুরু করছি হ্যাঁ ভাই আমার প্রশ্নটা হলো নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে নন ভেজ জাতীয় খাবারে পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকে কিনা হ্যাঁ থাকে আমি এই প্রশ্নের উত্তর না বলবো না আমি কোনো উগ্রপন্থী নন ভেজ নই কম থাকে কার্বোহাইড্রেট ভিটামিন সি কিন্তু এগুলো ভেজ খাবারে বেশি পরিমাণে থাকে নন ভেজিটেরিয়ানরা শাকসবজি খায় আর ফল অনেক পুষ্টিকর ভিটামিন সির জন্য আমরা খেতে পারি কিন্তু যদি তুলনা করে দেখেন পুষ্টিমানের দিক থেকে ননভেজ খাবার একথা আগেও বলেছি আমি এতে থাকে প্রথম শ্রেণীর প্রোটিন উচ্চমানের প্রোটিনগুলো সম্পূর্ণ এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে আয়রনও থাকে এরকম একটা পুষ্টিকর খাবার হলো ডিম এখানে মিস্টার জাবেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন একটা ডিমে আনুমানিক ছয় গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে ডিমের অর্ধেক অংশ সাদা আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন আদর্শ প্রোটিন এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয় এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে এছাড়াও থাকে riboflavin iron fluorine vitamin B twelve vitamin D vitamin E e, খুব কম খাবারে ভিটামিন ডি থাকে ডিম তার মধ্যে একটা রোগীদের খাবার হিসেবে ডিম দেওয়া হয় বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে এর কারণ জানেন ডিম সহজে হজম হয় উপাদান সবগুলোই আছে ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন এর কিছু ক্ষতিকর দিকও আছে এটাকে বলা হয় পুষ্টিগুণে ঠাসা খাদ্য কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত নেই কোনো উপাদানে অতিরিক্ত নেই এতে ক্যালোরির পরিমাণও কম একটা বড় ডিমে মাত্র সত্তর ক্যালোরি থাকে কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না ভেজ খাবার খেলে কি করবেন সবগুলো উপাদানই খেতে হবে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান তাহলে ঠিক আছে ননভেজের ক্ষেত্রে যে কোনো ননভেজই খান সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না আশা গুরুত্বটা পেয়েছেন বলেন ভাই আমার নাম বাবু ভাই জাভেরি ডাক্তার জাকে নায়েক আপনি আপনার লেকচারে ডাক্তার আর্নিশের বিভিন্ন কথাগুলো বিকলঙ্গ উপায়ে বলার চেষ্টা করেছেন ডক্টর ডিন আর্নিশ তাকে তাকে হৃদরোগ সংক্রান্ত রোগ নিরাময়ের ক্ষেত্রে একজন পথিকৃত বলা যায় আর এ ব্যাপারে এখন তাকে একজন অথরিটি বলে মানা হয় আমেরিকার প্রেসিডেন্টও তার এই কাজগুলোকে স্বীকৃতি দিয়েছেন আমেরিকানদের স্বাস্থ্যগত বিষয়ে তাকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আর ডক্টর ডি নানিসের নিজস্ব উদ্যোগে এখন বিভিন্ন মেডিকেলের পাঠ্যবয়ে কথা লেখা হচ্ছে যে হৃদরোগ প্রতিরোধ করা যায় সুনির্দিষ্ট ডায়েটের মাধ্যমে যে ডায়েটটার সুপারিশ করেছেন ডক্টর ডিন আর্নিশ নিজেই আর ডক্টর আর্নিশের এই ডায়েটটা একেবারে পুরোপুরি ভেজিটেরিয়ান ডায়েট এখন আমি ডাক্তার জাকিনার কাছে জানতে চাই ডক্টর ডিন আর্নিশের এই রিসার্চের ব্যাপারে আপনি কি বলবেন যেখানে হাজার হাজার হৃদরোগী ভালো হয়ে গেছে কোনো বাইপাস সার্জারি ছাড়াই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন খুবই সুন্দর যে ডক্টর অর্নিশের সম্পর্কে আমার মন্তব্য কি খুব বিখ্যাত আর তিনি বলেছেন হৃদরোগের অসুখ ভালো করা যায় ডায়েটের মাধ্যমে যেটা পুরোপুরি ভেজ খাবার আমি একমত এতে কি ননভেজ খাবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে আপনি ডায়াবেটিসের কথা জানেন ভাই ডায়াবেটিস মেলাইটিস এখানে ডক্টর অর্নিশের বলার প্রয়োজন নেই এটা সবাই জানে কারো যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে তখন যদি সে ননভেজ দিয়ে তৈরি ইনসুলিন না নেয় যেটা তৈরি হয় অগ্নাশয় থেকে গরু বা শুকরের অগ্নাশয় অথবা মানুষের অগ্নাশয় থেকে সে মারা যাবে তাহলে ননভেজ ইনসুলিন না যদি ডায়াবেটিস ম্যালাইটিস ভালো হয় সেজন্য ভেজ নিষিদ্ধ হয়ে যায় না ডক্টর অনিশের কথা মানি ভেজ ডায়েটের মাধ্যমে হৃদরোগ কমানো যায় বা সারানো যায় আমি একমত কিন্তু রাশ্মি ভাই জাভেরি যেটা বললেন ডক্টর অর্নিশের মতে ননভেজ খাবার নিষিদ্ধ এই ডায়েটটা শুধু রোগীদের জন্য আমি একমত অনেকেই হয়তো মানবে না ডাক্তারও মানবে না আমি মেনে নিলাম আমি একমত তবে যদি বলেন ভেজ খাবারের হৃদরোগ ভালো হয় তাই ননভেজ খাবার নিষিদ্ধ করা উচিত ননভেজ নিষিদ্ধ তাহলে আমেরিকা কেন নিষিদ্ধ করছে না আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন ডক্টর অনিশ তো অ্যাডভাইজার তাহলে অ্যাডভাইজারের কথা মতো আমেরিকায় ননভেজ খাবার নিষিদ্ধ করছে না কেন কেন তার এই রিসার্চ তিনি যেটা বলেছেন সেটা সঠিক কিন্তু যদি বলেন যে ননভেজ খাবার নিষিদ্ধ করেছেন আমার মনে হয় না ডক্টর অনিশ এমন কিছু বলেছেন মনে হয় না মনে হয় না এমন কিছু লেখা দেখান যেখানে তিনি বলেছেন যে কোনো মানুষেরই সারা জীবনে ননভেজ খাবার খাওয়া উচিত না আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি হৃদরোগের ক্ষেত্রে হতে পারে আরও কিছু ডাক্তারের কথা আমি বলেছি doctor William T Jarvis doctor K Jerry অনেক অনেক তবে আমি অনেক বেশি বাস্তববাদী আমি একমত যে ভেজ খাবারে হৃদরোগ ভালো হয় নন ভেজ নিয়ে বলা হয়নি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ, এখানে ডক্টর জাকির নায়েক তো নিজেই একজন বিজ্ঞানী আর ডাক্তার তাই উনি কি আমাকে এ ব্যাপারে বলতে পারবেন যে পনেরো বছর ধরে যে রিসার্চ হয়েছিল প্রশ্নটা শুনতে পাইনি আপনি কি আরেকবার বলবেন পনেরো বছর ধরে রিসার্চ হয়েছিল আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে লাল মাংসের উপরে লাল মাংস থেকে ক্যান্সার হয় এইসব নিয়ে আপনি কি এই ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবেন থ্যাংক ইউ খুব সুন্দর প্রশ্ন বোন বললেন পনেরো বছর ধরে রিসার্চ হয়েছিল কোনো ক্যান্সার হসপিটালে আবারও রিসার্চ কোনো ফ্যাক্ট না রিসার্চ আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য অনেক আমি রিসার্চটা পড়েছি এ ব্যাপারে আমিও একমত হোক সেটা ক্যান্সার হসপিটাল বা উনার বলা হসপিটালটা অনেকগুলো রিসার্চ পড়েছি ননভেজ খাবারে মলাশয়ের ক্যান্সার হয় অতিরিক্ত ননভেজ খেলে মলাশয়ের ক্যান্সার হতে পারে যদি সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে যদি খাবারের মধ্যে ফাইবার থাকে তাহলে যত বেজি খান না কেন আপনার ক্যান্সার হবে না অতিরিক্ত ননভেজ খাবারের সাথে ফাইবার না থাকলে ক্যান্সার হতে পারে আমরা অনেক ভেজ খাবার হজম করতে পারি না কারণ এতে সেলুলোজ থাকে খাবারের মধ্যে ফাইবারের কারণেই আমরা এগুলো হজম করতে পারি অতিরিক্ত ননভেজ খাবার এই খাবারে ফাইবার না থাকলে মলাশয়ের ক্যান্সার হতে পারে তবে যদি এই খাবার ঠিকভাবে খান যারা লাল মাংস খায় তাদের তো সবার ক্যান্সার হয় না অতিরিক্ত খাওয়া করণ বলছে এটা হারাম তারা তো করণের বিরুদ্ধে যাচ্ছে তাদের অসুখ হতে পারে তাহলে ননভেজ নিষিদ্ধ না বলতে পারেন অতিরিক্ত ননভেজ খাওয়া উচিত না আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন الله يا provider of return each day. Oh, merciful Creator, only to you we pray. Allah, Ya Allah. Ya Allahu. Filter করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা I Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account নম্বর zero double one three two three zero one euro account নম্বর zero double one three two three zero two US dollar account নম্বর zero double one three two three zero three sort code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN G B five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি